স্নেহ তুলে সন্ধ্যার সাগর তুলে গর্ব অবসান রইল অভিমান কেন তোর ভালো লাগেনি আমার তো লাগেনি এমনকি তোর এই গান শুনতে শুনতে মেয়েটি পর্যন্ত কেমন পাগলের মতো হয়ে গেল আরে আমাদের গান কি সবই ভুলে গিয়েছি দেখি তোর গা যে গরম তোর জ্বর রে সে বল মেয়েটিকে তো কেমন লাগলো ও কথা এখন থাক খুব ভালো লেগেছে হ্যাঁ সে কথা পরে হবে পরে কেন ভাই এখনই হোক না আমার দেহতত্ত্ব নিয়ে তো অনেক কিছু দেখি আজকে আজ তো ভোর কথা নিয়ে রাস্তা কাটিয়ে দেওয়া যায় ধীরে ধীরে চলি যায় সফলা চমকে নীল শাড়ি ডুবে সখা এসে রমণী কহ তারে চকিতে হেরিয়া চলো তো এরিয়া চকিতে হেরিয়া চলো তো এরিয়া করিতে নারীকে ভালো লাগলো বিজয় আমাকে বোধহয় আর একবার পরীক্ষা করতে হবে কাল সকালে গাড়ি পাঠিয়ে দেবো যা